রেখে রেখেছ যা যারা দিন ভরে ইফতার করো গুনা যাবে ঝরে রেখে রেখেছ যা যারা দিন ভরে ইফতার করো গোনা যাবে ঝরে রেখে রেখেছ যা যারা দিন ভরে ইফতার করো গোনা যাবে ঝরে ইফতারিতে দোয়া হয় রে কবুল ইফতারিতে দোয়া হয় রে কবুল ইফতারি দে দোয়া হয় রে কবুল যাবে না দুহাত বৃথারে রেখেছ রোজা যারা দিন ভরে ইফতার করবো না যাবে ঝরে রেখে রেখেছ রোজা যারা দিন ভরে ইফতার করবো না যাবে ঝরে সারাটা দিন যেমন করে কষ্ট করো না হারে সারাটা দিন যেমন করে কষ্ট করো অনাহারে সারাটা দিন যেমন করে কষ্ট করো অনাহারে তেমনি প্রভু আরস ছায়ায় জান্নাতি খাবার দিবেন খাওয়ায় তেমনি প্রভু আরস ছায়ায় জান্নাতি খাবার দিবেন খাওয়ায় তেমনি প্রভু খাবার দিবেন খাওয়াই প্রভু ডাকিবেন হে রোজাদার প্রভু ডাকিবেন হে রোজাদার প্রভু ডাকিবেন হে রোজাদার তোমরা আমার মেহমান রে চো রোজা যারা দিন ভরে ইফতার করো না যাবে ঝরে চো রোজা যারা দিন ভরে ইফতার করো না যাবে ঝরে কষ্ট করে যারা রাখবে রোজা মাফ হয়ে যাবে গোনার বোঝা কষ্ট করে যারা রাখবে রোজা মাফ হয়ে যাবে গোনার বোঝা কষ্ট করে যারা রাখবে রোজা মাফ হয়ে যাবে গোনার বোঝা ফেরেশ তাদের ডাকে প্রভু ইফতারিতে বান্দার গুনা দাউনা কেটে ফেরেশ তাদের ডাকে প্রভু ইফতারিতে বান্দার গুনা দাউনা কেটে ফেরেশ তাদের ডাকে প্রভু ইফতারিতে বান্দার গুনা দাউনা কেটে লিখে দাও দে রামল নামায় লিখে দাও দে রামল নামায় লিখে দাও দে রামল নামায় অসংখ্য গণিত কিরে রেখেছ রোজা যারা দিন ভরে ইফতার করো গোনা যাবে ঝরে রেখে চোরো যা যারা দিন ভরে ইফতার করো গোনা যাবে ঝরে ইফতারিতে দোয়া হয় রে কবুল ইফতারিতে দোয়া হয় রে কবুল ইফতারিতে দোয়া হয় রে কবুল যাবে না দুহাত বৃতারে রেখে চোরো যা যারা দিন ভরে ইফতার করো গোনা যাবে ঝরে রেখেছ রোজা যারা দিন ভরে ইফতার করো গোনা যাবে ঝরে রেখেছ রোজা যারা দিন ভরে ইফতার করো গোনা যাবে ঝরে রেখেছ রোজা যারা দিন ভরে ইফতার করো গোনা যাবে ঝরে